অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে চলো যাই জিহাদের ময়দা গাই ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা এসো কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে চলো যাই জিহাদের ময়দা গাই ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা আধার কেটে যবে সূর্য উঠে মুসলিম জনপদ জলে নিভে আধার কেটে যাবে সূর্য উঠে মুসলিম জনপদ জলে নিভে যখনই যায় সে আস্থা চলে অসহায় মানুষের আগুন রেখা দে যখনই যায় সে কেদে কেদে অশ্রুর বন্যা স্রোতে কেদে কেদে অশ্রুর বন্যা স্রোতে ভাসে শত মা বোন আহারে ভাসে শত মা বোন আহারে এসো কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে চলো যাই জিহাদের ময়দা গাই ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা কতকাল বসে বসে কাটাবে দিন তোমাদের যে আজ বড় দুর্দিন কতকাল বসে বসে কাটাবে দিন তোমাদের যে আজ বড় দুর্দিন শিশুদের ক্রন্দনে গলে নাকি মন কি করে যায় থাকা বসে এখন মুসলুম তোমাদের পথ পানে সে আছে ধরনীর সখানে তোমাদের পথ পানে সে আছে সখানে আসবে কবে সেই দামাল ছেলে পরাবে জয়ের মালা মোদের গলে আসবে কবে জীবনের সময় বহে চেয়েছে জীবনের সময় বহে এখনই বুঝি ওরা আসবে ধে এখনই বুঝি ওরা আসবে ধে এসো কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে চলো যাই জিহাদের ময়দা গাই ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা